জন্য এবং দিন শেখানোর জন্য আল্লাহ যেন আমাদের নেক আমলগুলি সবগুলি কবুল করেন এবং আমাদের গোনা খাতা থেকে মুক্ত করেন জান্নাতুল ফিরদস আমাদের জন্য অবধারিত করেন আর তারপরে আমাদের শুরু হবে ইনশা আল্লাহ তালা কিছুক্ষণের মধ্যে সহি বখারির ধারাবাহিক দর্শ বা আলোচনা ব্যাখ্যা কিতাবুল ইমান থেকে আজকে প্রথম পর্ব ইনশা আল্লাহ তালা ইমান সম্পর্কে শুরু করার আগেই আমাদের জন্য সুসংবাদ যে আমাদের একজন বাংলাভাষী বাংলাদেশী যিনি আমাদের দিনী ভাই হতে চলেছেন ইসলাম গ্রহণ করবেন তো ওনাকে যিনি নিয়ে এসছেন ওনার ডিউটি আছে যার ফলে আমরা আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আলোচনা থাকলে আলোচনার শেষে কারিমা পড়াই কিন্তু আজকে আলোচনার শুরুতেই ভাইকে আমরা কারিমা পড়িয়ে নেব আর তারপরে আমাদের ধারাবাহিক দর্শ শুরু করব কোনো ব্যক্তির ইমান বা ইসলাম গ্রহণের পূর্বে ইমানের স্তম্ভ যে ছয়টি আর ইসলামের স্তম্ভ পাঁচটি এই ছয় পাঁচ এগারোটি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ কারণ কোনো কিছু করার আগে যার নাম আমল আরবি ভাষায় আমল করার আগে এলেম শিখতে হবে অর্থাৎ কোনো কিছু করার আগে পা বাড়াবার আগে জ্ঞান অর্জন করতে হবে তো আপনি যে ইমান নিয়ে আসছেন বা ইসলাম গ্রহণ করছেন তো ইমান কি জিনিস এই বিষয়টি আর ইমানের খুঁটিগুলি বা কয়টি যেগুলি আপনাকে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে বিশ্বাসের সাথে সেগুলির স্বীকৃতি দান করতে হবে মেনে নিতে হবে এটা হচ্ছে ইমান আর ইসলামের অর্থ কি আর ইসলামের খুঁটি বা স্তম্ভ কয়টি যেগুলি আপনাকে পালন করতে হবে যেগুলি সম্পর্ক আপনার বাহ্যিক জীবনের সাথে ছয় পাঁচ এগারোটি এটা শুধু নিউ মুসলিমের জন্য নয় বরং জন্মসূত্রে যারা মুসলিম সেই ব্যক্তি যখন মোকাল্লাফ হবে অর্থাৎ শরীয়তের যে দায় দায়িত্ব রয়েছে সেটা পালন করা যখন ফরজ হবে কখন ফরজ হয় যখন মানুষ সাবালক হয় ছেলে যখন মোটামুটি পনেরো বছরের হয় চোদ্দ পনেরোতে সাবালক হওয়ার লক্ষণগুলি রয়েছে মেয়ের ক্ষেত্রে দশ থেকে বারোর মধ্যে যখন সাবালিকা হয়ে যায় তখনই ইমানের খুঁটি ছয়টি ইসলামের খুঁটি পাঁচটি এগুলি জেনে নেওয়া ফরজ তার মাধ্যমে সে মমিন মুসলিম হয়ে থাকতে পারবে এতদিন জন্মসূত্রে মুসলিম ছিল যেহেতু বাপ মা মুসলিম এখন তাকে বাই চয়েস এখতিয়ারের সাথে নিজের চয়েসের সাথে এলএম হাসিল করার মাধ্যমে জানার মাধ্যমে তাকে মমিন মুসলিম হয়ে থাকতে হবে ইল্লা তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও তাতে তোমাদের সফলতা রয়েছে সার্বিক দুনিয়া আখেরাতের তো মুসলিম হয়ে মরতে হলে প্রত্যেক জন্মসূত্রে মুসলিমকেও বলছি আর যিনি এখন মুসলিম হবেন তাকে বিশেষভাবে বলছি ছয় পাঁচ এগারোটি বিষয় সম্পর্কে জানতেই হবে তারপরে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে আপনার ইসলাম ইমানটা টিকে থাকবে ইমানের খুঁটি কয়টি বললাম ছয়টি ইমানের অর্থ প্রথম বলি সংক্ষেপে কারণ ইমানের আলোচনা আসবে ইমানের অর্থ কি বললাম বলুন তো দেখি হ্যাঁ বিশ্বাস না হুম কেন অর্জুন এক্ষুনি বললাম হুম কি বললাম হ্যাঁ না ইসলাম মানে আত্মসমর্পণ হ্যাঁ না বিশ্বাসের সাথে মেনে নেওয়া হ্যাঁ স্বীকৃতি দেওয়া বলেছি বিশ্বাসও করতে হবে মেনে নিতে হবে অনেকে বিশ্বাস করেন কিন্তু মেনে নিতে পারেন না কথা বোঝা গেছে না অনেকেই অনেক কথা বিশ্বাস করেন অমুসলিমরা অনেকে বিশ্বাস করে ইসলামের সত্যতা কিন্তু মেনে নিতে পারেন না সেটা ইমান নয় অনেক শির্ক বেদাতকারী মুসলিম আছে যারা বিভ্রান্ত মুসলিম তারা আমাদের কোরআন সন্ন্যাত তহিদ সন্ন্যাতের কথা যখন দলিল সহ আসে তখন বিশ্বাস করে যে কথা ঠিক তবে তখন দোষ খোঁজার চেষ্টা করে বলার ভঙ্গিমা ঠিক না এইভাবে বলা উচিত ছিল না তারপর এটা সংশোধনের তরিকা নয় তখন শিক্ষা দেওয়া শুরু করে তালিম দেওয়া শুরু করে মানবে না সেই জন্য বিভ্রান্ত করবে সেই জন্য দেখেছেন না জি তো এটা ইমান নয় ইমান হককে বুঝে নিয়েছেন সেটাকে স্বীকার করে নিতে হবে এবং মেনে নিতে হবে ইনকিয়াদ এজান তসদিকের সাথে জি বিশ্বাস এবং স্বীকৃতি মেনে নেওয়া ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর শুধু অস্তিত্ব নয় আল্লাহ রব্বুল আলমিন তিনি রব মালিক তিনি মাবু তার এবাদবন্দি করতে হবে তার সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে আল্লাহর অস্তিত্ব আল্লাহর হ্যাঁ আল্লাহ তার কাজে এক একক তহিদুর রুবিয়াত তহিদুল আল্লাহর এবাদবন্দি করতে হবে একমাত্র তার শরিক চলবে না এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম গুণাবলী রয়েছে তহিদুল আসমা সেফাত চারটি বিষয় তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে সংক্ষেপে তারপরে ও মালায়িকা তহি আল্লাহর মালায়িকা ফেরিস্তা রয়েছেন এক সৃষ্টি যেমন জিন এক সৃষ্টি মানুষ এক সৃষ্টি মানুষকে দেখা যায় জিনকে দেখা যায় না মালায়িকা ফেরিস্তাগণকে দেখা যায় না আরবিতে মালায়কা মালাকের বহু বচন আর বাংলাতে ফার্সি থেকে উর্দু থেকে ফেরিস্তা গিয়েছে সেটাই জানি মালায়কা বুঝে না অনেকে তো মালায়কার প্রতি বিশ্বাস যাদের নাম জানা আছে জিব্রাহিল মিকাইল ইসরাফিল মালাকুল মত হ্যাঁ মনকান নাকির হ্যাঁ তারপরে খাজেন উন্নার ইত্যাদি যেসব জানা আছে নাম জানা নেই অসংখ্য মালায়কা রয়েছে বিশ্বাস করতে হবে মালাইকাতে তাদের কাজকর্ম যেগুলো আমাদের জানা বিশ্বাস করতে হবে মালাইকাতে ও কৌতুবেহী আল্লাহ অনেক আসমানি কিতাব ঐশী গ্রন্থ নাজেল করেছেন তার সর্বশেষ হচ্ছে আল কোরআনুল করিম যেটা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য মেনে চলা বাস্তবায়ন করা অবধারিত ফরজ আল কোরআনকে বিশ্বাস করা আগের কিতাবগুলি সংক্ষেপে সেগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল সেগুলি রহিত বিশ্বাস করা ও গতবি ও রসুলহি রসুলগণকে বিশ্বাস করা রাসুলগণকে বিশ্বাস করা সমস্ত নবী রসুলকে বিশ্বাস করা যে তারা রসুল ছিলেন আর শেষ নবীকে বিস্তারিত বিশ্বাস করা তার আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করতে হবে পালন করতে হবে সুতরাং যখন আপনি মমিন হবেন তো উল্লাহামকে বিশ্বাস করে তার আদর্শের বাস্তবায়ন করতে হবে এছাড়া রসুলকে বিশ্বাস করা অলিয়ামিল আখের পাঁচ নম্বরে হচ্ছে পরকালকে বিশ্বাস করা মরণের পরে মানুষের শেষ হয় না বরং আর একটি বিশাল জগৎ শুরু হয় যেটার নাম হচ্ছে আখেরা যেটা মরণের সাথে শুরু হয় আর তারপরে সেটা জান্নাত জাহান্নামে গিয়ে শেষ হয় একদল বিচার দিবসের পরে কেমতের পরে জান্নাতে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে স্থায়ী জাহান্নামি হবে কি অস্থায়ী জাহান্নামি হবে এই জান্নাত জাহান্নামে গিয়ে শেষ আখেরাতে মেলাগুলি স্তর রয়েছে এটা ইমান বিলি অমিল আখের পরকালে বিশ্বাস ছয় নম্বর হচ্ছে ভালো মন্দ তকদিরে বিশ্বাস জি তকদিরের কাছে অনেক সময় তদবির চেষ্টা ফেল চেষ্টা করছেন অনেকদিন বাঁচব কিন্তু শরীর আর সাঁত দিল না বাঁচতে পারলেন না হ্যাঁ অকাল মৃত্যু বলছেন অকাল মৃত্যু নেই এটি আপনার কাল ছিল এটি শেষ আপনার ছিল তকদির সবকিছুর তকদির লেখা আছে জি হ্যাঁ আল্লাহ সবকিছু জানেন জানেন সৃষ্টি করেন লেখা আছে আল্লাহর ইচ্ছা মোতাবেক হয় তকদিরের চারটি স্তর রয়েছে কি বললাম ইমানের খুঁটি হচ্ছে ছয়টি আল্লাহর প্রতি ইমান ফেরেস্তার প্রতি ইমান হ্যাঁ মালাইকা তারপরে কিতাব সমূহের প্রতি ইমান রসুলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান বিশ্বাস আর ভালো মন্দ তকদির প্রতি বিশ্বাস ছয়টি হয়ে গেল ইসলামের খুঁটি কয়টি পাঁচটি ইমানের সম্পর্ক কিন্তু সবগুলি এখানের সাথে বিশ্বাস করে অন্তর থেকে স্বীকৃতি দেওয়া বিশ্বাস করে অন্তর থেকে মেনে নেওয়া সবগুলি অন্তরের সাথে সম্পর্ক মেনে যখন নিলেন আপনি বিশ্বাসও করলেন মেনেও নিলেন স্বীকৃতিও দিলেন অন্তর থেকে তাহলে কাজে পরিণত করতে হবে এই কাজে পরিণত করার যে খুঁটিগুলি রয়েছে সেগুলি হচ্ছে ইসলাম ও আর আর ইসলাম ইসলামের খুঁটি পাঁচটি সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই এখনই সাক্ষ্য প্রদান করবেন আমাদের ভাই লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই বাকিগুলি বাতিল মাহবুদ বাতিল সেগুলি আর সত্য মাহবুদ যার এবাদত করা ফরজ যার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সৃষ্টিকর্তা রব আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর সাক্ষ্য প্রদান করতে হয় মোহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রসুল দূত তার মাধ্যমে আল্লাহ কি চেয়েছেন আদেশ নিষেধ করেছেন তা জানতে হবে অন্য কোন সূত্র থেকে নয় কোথায় জানতে হবে রসুলের মাধ্যমে জানতে হবে স্বপ্ন যোগে নয় কাশফের মাধ্যমে নয় হ্যাঁ মোরাকাবা করে নয় অন্য কোনো মাধ্যম নেই হুজুর কিবলা দিয়েও নয় এত বড় বড় হুজুর দিয়ে নয় কাকে দিয়ে জানতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি ছেড়ে গেছেন এটা হচ্ছে শাহাদা শাহাদাত মানে শুধু মন্ত্র পড়া নয় যে এখনই বললো আল্লাহ পড়ে দিল মোহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল অথচ আল্লাহ যে আমাকে কি বলছেন করতে আর কি বলতে নিষেধ করছেন সেটা কার মাধ্যমে জানবো সেটি বুঝি না হ্যাঁ, আর জানার পরে যে মানতে হবে সেটাও করি না তাহলে কিসের মুসলিম হইলেন আপনি লাহ আর মোহাম্মদ দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করতে হবে কি বলবেন শাহাদা দিতে হবে বলবেন না যে ক্যালেমা ক্যালেমার সাক্ষী দেওয়া কি বলতে হবে ক্যালেমার সাক্ষী দেওয়া সহজ ভাষায় দুই নম্বর সলাহ সলাদ কায়েম করা পাঁচ অক্ত সলাদ কায়েম করা মানে আপনার ইচ্ছা মতো না আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ কয় অক্ত চেয়েছেন পাঁচ টাইমে টাইম আল্লাহ ভাগ করে দিয়েছেন সময় শুরু শেষ বেঁধে দিয়েছেন পাঁচ টাইমে পাঁচবারে সতেরো রাকাত সলাত নামাজ আদায় করা সতেরো করতে হবে কম করা চলবে না বেশি করা চলবে না ফরজে বেশি করা চলবে না বাকি সন্ন্যত পড়েন আপনি বেতর পড়েন নহল পড়েন অসুবিধা নেই তাজুদ পড়েন কিন্তু সতেরো ফরজ প্রতিদিন আপনাকে করতেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো রাকাত পড়তে হবে এটা হচ্ছে সলাদ কায়েম করা নামাজ কায়েম করা তারপরে ইতাউজাকাত জাকাত জাকাত ধন সম্পদ বেশি থাকলে এক হাজার রিয়াল গোটা বছর ধরে পড়ে আছে কমপক্ষে এক হাজার হইতে ওর নিচে হইলে অসুবিধা নেই যদি কমে যায় তাহলে আর না কিন্তু যেই দিন থেকে এক হাজার হয়ে গেছে আর এর কমে কম হয়নি এক বছর পুরা হইলে যত টাকা থাকবে আপনার কি করতে হবে শতকরা আড়াই টাকা করে জাকাত দিতে হবে জাকাত দেওয়া বিভিন্ন ধন সম্পদ রয়েছে এক কথায় জাকাত সংক্ষেপে জান বিস্তারিত পরে শিখবেন চার নম্বরে হচ্ছে হ্যাঁ, সিয়াম পালন করা রমজান মাসের কি করা শুধু সিয়াম বললে হবে না শ্যাম রমজান বলতে রমজানের শ্যাম পালন করা ফরজ বাকি অন্য অন্য রোজা শ্যাম হচ্ছে সন্ন্যত নফল তো শ্যাম রমজান জি রমজান মাসের শ্যাম উনত্রিশ হোক তিরিশ হোক রমজানের শুরুতে শেষ পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে ফরজ আপনি মুসলিম হয়েছেন পাঁচ নম্বর জীবনে একবার বাইতুল্লাহর হজ করা বাইতুল্লাহর হজ জীবনে একবার করলে হয় আর প্রতি বছরে এক মাস রোজা শ্যাম পালন করলেই হয় জাকাত বছরে একবার বা যখন খাদ্যদ্রব্য উঠে আসবে ফসল তখন দিলেই হয় কিন্তু সলাতের ক্ষেত্রে নামাজ সপ্তাহে একদিন পড়লেই হয় আর দুটা ঈদ পড়লেই হয় না পাঁচ বার করে পড়তে হবে মসজিদে গিয়ে আজান হইলে মসজিদে যেতে নামাজ পড়তে হবে দেখেন নামাজের কত গুরুত্ব শাহাদাত মোহাম্মদ রসুল্লাহ সব সময় রাখতে হবে সব সময় এটাকে স্বীকার করে থাকতে হবে যে আমি আমার সত্য মাবুদ একমাত্র আল্লাহ আল্লাহ বাংলাতে ভালো করে বুঝে নিতে হবে আর আমার আদর্শ মানব একমাত্র মোহাম্মদ সাল্লাম রসুল্লাহ জি হ্যাঁ আশা করি স্পষ্ট তাই না ছয় পাঁচ এগারোটা ছয়টা বিশ্বাস করতে হবে এবং স্বীকার করে নিয়ে এই পাঁচটা পালন করতে হবে যদি পালন করেন তো বাকিগুলি সব ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কোনটা হালাল কোনটা হারাম হ্যাঁ মদ হারাম খুন করা হারাম ব্যবচার হারাম এর বিকল্প আছে সুদ হারাম তো ব্যবসা হালাল হ্যাঁ ব্যবচার হারাম তো স্ত্রী হালাল এই এইভাবে আল্লাহ রবুল আলমিন বিকল্প হালাল রেখেছেন হারাম রেখেছেন হারাম বাদ দাও হালাল করো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এখন নিয়ে আসেন কালিমা পড়িয়ে দিই আমাদের ভাইকে জি হ্যাঁ? বাপুর নাম ছিল এখন কি নাম বাপুর সাথে ইসলাম আচ্ছা ঠিক আছে নাম ছিল বাপুর হ্যাঁ তাই না মন্ডল নাকি দেবনাথ এখন বাপু বাপু দেবনাথ থেকে উনি এখন হচ্ছেন বাপু ইসলাম ঠিক আছে এই নাম চয়েস করেছেন নামে অসুবিধা নেই জি আচ্ছা আপনি যে কথাগুলি বললাম সেগুলি বিশ্বাস করছেন তো হ্যাঁ। আচ্ছা, আপনারা রেকর্ড করবেন নাকি প্রচার করবেন ইসলামী সেন্টার ঠিক আছে এখানে শুধু রেকর্ড আছে পরে আপনারা পেয়ে যাবেন তো যেটা বলছিলাম যে কথাগুলি বললাম এগুলো সব বিশ্বাস করেন তো তারপরে মেনে নিচ্ছেন তো পালন করবেন ইনশাআল্লাহ এক আল্লাহর ইবাদত করবেন তার সাথে কাউকে করবেন যে মূর্তি পূজা দুর্গা পূজা দুর্গা পূজা এইগুলি সব ঠিক আছে ঠিক আছে আপনাকে কেউ প্রলোভন দেয়নি তো ইসলামের জন্য যে লোক দেখে বাধ্য করেনি তো জবরদস্তি করেনি তো স্বেচ্ছায় খুশিতে ইসলাম গ্রহণ করছেন ঠিক আছে তো বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ একবার আঙ্গুল উঠে বলেন আঙ্গুল উঠে হ্যাঁ, আরো আরো একটু উঠান হ্যাঁ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বাংলায় বলেন আমি সাক্ষ্য প্রদান করছি যে জোরে জোরে হ্যাঁ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই আরো সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আল্লাহ আজকে আপনি মুসলিম কোনো পাপ নেই কিছু নেই আমার চাইতে ভালো তাদের চাইতে ভালো সবার চাইতে ভালো কিন্তু আর যেন আমল নামাতে পাপ না অন্যায় না হয় তার অত্যাচার না হয় আর যেন সব ঠিক থাকে পাঁচত্ব নামাজ ঠিক থাকে এখন নামাজ শিখাতে হবে আপনার দায়িত্ব আর ইসলামিক সেন্টার আসবেন এদের সরকারি প্রতি শুক্রবারে আসলে অনেক সকাল থেকে কিন্তু কোরআন শিক্ষা আছে সকালে কোরআন শিক্ষা আছে বিকালে কোরআন শিক্ষা আছে আর তারপরে অনেক কিছু শিক্ষা আছে ঠিক আছে এখানে এসে তখন যদি আট নয়টা দিকে চলে আসেন তো আসা করি হ্যাঁ? মহানাকা করার কোনো ফজিলত নাই শুধু উৎসাহিত করা অনেকে মনে করে যে নিউ মুসলিমের সাথে মহানাকা করলে ও যেহেতু ক্লিন হয়ে আছে আমিও ক্লিন হয়ে যাব এটা আবার আর এক বেদাত সাবধান কিন্তু এই বেদাতে কিন্তু লাইন লাগায় জুমা মসজিদে দেখছেন না বিভিন্ন মসজিদে লাইন লাগিয়ে দিচ্ছে আধা ঘন্টার জন্য সব মহানাকা করছে কিসের জন্য বলছে ও যেহেতু একবারে মাসুম বাচ্চা নিষ্পাপ বা শিশুর মতো হয়ে হয়ে গেছে সুতরাং আমি যদি ওর সাথে কোলাকলি করি তাহলে তার ফাইজ আমার মধ্যে চলে আসবে বেদাতিদের ভাষায় তাই না আমারও সব ক্লিন হয়ে যাবে না মিথ্যা কথা জাল কথা এটা আপনাকে ক্লিন হইতে হবে কারণ আপনি পাপের অনেক বোঝা নিয়ে আছেন জন্মসূত্রের মুসলিম কত যে পাপ করেছেন তবা ইস্তেকফার করতে থাকেন জামিয়ান তুহুলেহুম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 مع إيمانهم وزدناهم هدى ويزيد الله الذين اهتدوا هدى وقال والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم ويزداد الذين آمنوا إيمانا وقوله أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وقوله جل ذكره فاخشوهم فزادهم إيمانا وقوله تعالى وما زادهم إلا إيمانا وتسليما والحب في الله والبغض في الله من الإيمان وكتب عمر بن عبد العزيز رحمه الله تعالى إلى عدي بن عدي إن للإيمان فرائض وشرايا وحدودا وسننا فمن استكملها فاستكمل الإيمان ওমাল্লাম ইয়াস্তাক মেলহা লম ইয়াস্তাক মেলিল ইমান ফাইন আইস ফাসাই উবাইনহা লাকুম হাত্তা তামালু বেহা ওয়াইন আমুদ ফামা আনা আলা সোহবাতিকুম বেহারিস ওয়াকাল ইব্রাহিম ওয়ালাকিন লিয়াত আলাইহি সালাত ওয়াসালাম ওয়ালাকিন লিয়াত মাইন্না কলবি ওয়াকালা মুআজ ইজলিস বিনা নুমিন رضي الله عنه اليقين الإيمان كله والصبر نصف الإيمان وقال ابن عمر رضي الله عنهما لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما حاك في الصدر وقال مجاهد رحمه الله تعالى شرى لكم أوصينا يا أوصيناك يا محمد وإياه دينا واحدا وقال ابن عباس رضي الله عنهما شرعة ومنهاجا সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা এবং নবী সাল্লামের ওপর অসংখ্য সালাত সালামের পরে আজকে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তালা যিনি আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মিনিন তার কিতাব থেকে তার সংকলিত হাদিসের গ্রন্থ থেকে যার স্থান হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের কিতাব কিতাবুল্লাহ আল কোরআনুল করিমের পরেই শাহিহুল ইমামুল বখারির দ্বিতীয় পর্ব কিতাবুল ইমান শুরু করছি ইমাম বখারি রহমাহুল্লাহ কিতাবুল ইমানে যেই কথাগুলি পড়লাম আয়াত এবং আসার হাদিস সেগুলির সারহা বা ভাষ্য পেশ করার আগে এ বিষয়টি উল্লেখ করি যেটা গুরুত্বপূর্ণ হবে যে ইমাম বখারি রাহমাহুল্লাহ প্রথম ওয়াহির পর্ব নিয়ে আসলেন যা দিয়ে সহি বখারি শুরু করলেন আর তারপরে ইমানের পর্ব নিয়ে আসলেন তারপরে এলমের আর তারপরে পবিত্রতার তাহারাতের এ হচ্ছে ধারাবাহিকতা অধ্যায়গুলির বা পর্বগুলির শুরুতে পক্ষান্তরে অধিকাংশ হাদিসের যে কিতাবাদি রয়েছে সেগুলিতে শুরু হয়েছে তাহারাত দিয়ে পবিত্রতা দিয়ে আবু দাউদ নাসাই তিরমিজি ইভিনে মাহাজা এগুলি যদি দেখেন তো শুরু হয়েছে কি দিয়ে তাহারাত কিতাব তাহারা পবিত্রতার পর্ব দিয়ে কিছু কিছু কিতাবাদি রয়েছে যেগুলি শুরু হয়েছে ইমান দিয়ে যেমন সাহি মুসলিম শুরু হয়েছে হ্যাঁ ইমান দিয়ে শুরু হয়েছে মিসকাতুল মাসাবি হ্যাঁ কিতাবুল ইমান দিয়ে এরকম কিছু কিতাবাদি আছে হাদিসের যেগুলি শুরু হয়েছে বা শুরু করেছেন সংকলক লেখক ইমাম হাদিস ইমান দিয়ে তাহলে কিছু মহাদিসরা আমাদের সামনে আছেন যারা শুরু করেছেন অধিকাংশ মহাদ্দেশীন তাহারা পবিত্রতা দিয়ে কিছু কিছু মহাদ্দেশীন আছেন যারা শুরু করেছেন ইমান দিয়ে ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ না দুটোর কোনোটাই অবলম্বন করেননি শুরু করেছেন ওয়াহি দিয়ে আর তারপরে দুই নম্বরে ইমান নিয়ে এসছেন কিছু রহস্য আছে না যার যেমনটা ইচ্ছা হয়েছে ওই রকম ভাবে কিতাব শুরু করেছেন যদি এই বিষয়ে কারো জানা থাকে তাহলে অংশ নেবেন আর না জানা থাকে তাহলে আমি বলবো ইনশাআল্লাহ যদি কারো জানা থাকে হাত তুলবেন হইচই করেন না কি বলতে চান এই বিষয়ে যে কিছু জানা আছে প্রথম প্রশ্ন যে যার যেমনটা মনে হয়েছে ওইভাবে শুরু করেছেন না এতে কোনো রহস্য আছে রহস্য আছে এর উত্তর হচ্ছে রহস্য আছে তো রহস্য আছে কি এটা যদি কারো জানা থাকে তো হাত উঠাবে ইয়ার হ্যাঁ। কি বইয়ের প্রতি বিশ্বাস করতে হবে হম ইমান না থাকলে তারপরে অন্য কিছু কাজে আসবে না ঠিক হ্যাঁ জি কিন্তু যারা তাহারা দিয়ে শুরু করেছেন তারা অন্তরের পবিত্রতার আলোচনা করেননি তারা হ্যাঁ, শরীরের পবিত্রতার আলোচনা করেছেন হাদিস নিয়ে এসছেন জি হ্যাঁ এমাম বুখারিটা মোটামুটি হ্যাঁ উনি বললেন তাহলে যারা ইমান দিয়ে শুরু করেছেন তারা কি চিন্তা নিয়ে শুরু করেছেন তারা ওহিদের কেন শুরু করলেন তারা ইমান দিয়ে কেন শুরু করলেন হ্যাঁ, ইমান আগে জরুরি আমলের আগে ঠিক ওটাও ঠিক হ্যাঁ, যারা তাহারা দিয়ে শুরু করেছেন ওনারা কি চিন্তা করলেন হ্যাঁ জি পবিত্রতা আগে আর তারপরে তখন হ্যাঁ আমলগুলি হ্যাঁ আমলের ক্ষেত্রে বিশেষ করে সালাত এবাদ বন্দিগি সালাত আরও কিছু রয়েছে এবাদ বন্দিগি তাহারাত তো এই যে তিনটা তরিকা মহাদেসিনদের কোনটা বেশি সূক্ষ্ম এখন প্রশ্ন কোনটা বেশি সূক্ষ্ম আপনার কাছে কোনটা বেশি সূক্ষ্ম লাগে আগে পবিত্রতা যারা নিয়ে এসছেন এটা বেশি সূক্ষ্ম না আগে ইমান নিয়ে এসছেন ওইটা বেশি সূক্ষ্ম যুক্তিযুক্ত না আগে ওই দিয়ে শুরু করেছেন ওইটা বেশি যুক্তিযুক্ত সবাই বললে কেমন হবে হ্যাঁ ওহি দিয়ে শুরু করেছেন এটা বেশি সূক্ষ্ম বিষয় জি হ্যাঁ যারা প্রথম শুরু করি তাহারাত দিয়ে অধিকাংশ এমআই কেরাম তাহারাত দিয়ে শুরু করেছেন তাদের কিতাবগুলি যেহেতু ফিখি ধারাবাহিকতায় তরতিব দিয়েছেন বা বিন্যাসটা তাদের ফিখি ধারাবাহিকতায় সোনানের কিতাবাদি সেই জন্য তারা তাহারাত দিয়ে শুরু করেছেন কারণ কিতাবাদি তো এরকমই থাকে পবিত্রতার তারপরে সলা তারপরে তারপরে শ্যাম তারপরে হজ তো এসব ইবাদত বন্দীগীর জন্য তাহারাত আগে লাগে শরীরের পবিত্রতা যেটা গোসল অজু আর গোসল অজু সম্ভব না হলে তেয়াম্মম আর এর জন্য এই তাহারাতের জন্য যেসব লাগে পানি পানি না থাকলে পানির বিকল্প হচ্ছে হ্যাঁ, মাটি এইসব নিয়ে আলোচনা তারা করেছেন তারা এই চিন্তা নিয়ে করেছেন কিন্তু শরীর যদি পাক থাকে কারো আর অন্তর শির থেকে কুফরি থেকে নিফা কপটতা থেকে যদি ইমানের মাধ্যমে পাক না করা হয় তাহলে শরীরের পবিত্রতা কোনো কাজে আসবে আসবে না যার জন্য বরং আপনি আপনার যতটা ক্ষমতা আছে আপনাকে ইসলাম ইমান পালন করতে হবে যতটা ক্ষমতা আছে পালন করতে হবে পাঁচ অক্ত সলাত আদায় করে পৃথিবীর কোনো জায়গায় বাধা নেই ফজর নামাজে উঠে আপনি নামাজ পড়বেন কোন দেশে আছে পৃথিবীতে কোন কাফের দেশে বলে যে ফজর নামাজ পড়তে দিচ্ছে না আছে কিন্তু শতকরা পঁচানব্বই থেকে সাতানব্বই আটানব্বই জন মুসলিম ভজন পড়ে না পৃথিবীর পরিসংখ্যান বলছি আপনাকে তাহলে সেই জাতির জন্য আল্লাহর মদুদ নাসরুল্লাহ আলফাত আর বিজয় কি করে বাসবে হেজা যা নাসরুল্লাহ আলফাথু কখন এসেছে কখন এসেছে জি তেইশ বছরে রসুল্লাহ কুরবানির পরে এসেছে আপনি কোথায় রসুল্লাহামের থেকে চলে গেছেন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় জি সমাজ মন্ডলী তো ইমানটাকে ঠিক করুন ইসলামকে ঠিক করুন আর আপনি আপনার ফিকির করুন আপনার স্ত্রী ছেলে মেয়ের ফিকির করুন পরের ফিকির করার দরকার নাই কে কি করছে না করছে ওলা আলু না আম্মা কানু আমালুন জি আল্লাহ যেন প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বোধের ক্ষমতা দান করেন এবং নিজ নিজ দায়িত্ব যথাযথ পালনের তৌফিক দান করেন এবং প্রত্যেককে নিজের নাজাতের ব্যবস্থার তৌফিক দান করে জি আল্লাহ আমাদের প্রত্যেকে যেন জাহান নামের আজাব থেকে নাজাত দান করে শুরু করব কিতাবুল ইমান ইমাম বখারি রহমহল্লা বলছেন যে এটি হচ্ছে ইমানের পর্ব এখানে আসলে আছে হাজা কিতাবুল ইমান এটি হচ্ছে ইমানের পর্ব কিতাব মানে পর্ব এই জন্য বলি যে কিতাব আর তার আন্ডারে দেখেন তারপরে বলছেন বাবু কৌলিন বাব বাব মানে অধ্যায় তাহলে কিতাব ওর চাইতে বড় এক কিতাব হচ্ছে এটা একটা কিতাব সহি একটা কিতাব ওই কিতাব বোঝাচ্ছে না ওইটা তো একটা কিতাব গ্রন্থ হ্যাঁ পুস্তক কিতাব আর আরেকটা হচ্ছে এক কিতাবের মধ্যে কয়েকটি কিতাব আছে যেমন কিতাবুল ওয়াহিদ হ্যাঁ কেতাবুল ইমান কেতাবুল তাহারা কেতাবুল সলা কেতাবুল জাকাত কিতাবুল সিয়াম কিতাবুল হজ কিতাবুল নেকা কিতাবুল বইউ এই করে এলাখেরে তো এই কিতাব মানে একটি গ্রন্থের মধ্যে বিভিন্ন পর্ব আছে বড় পর্ব যার আন্ডারে অনেকগুলি অধ্যায় আছে অনেকগুলি কি আছে অধ্যায় আছে অনেক বিষয় সেখানে একত্রিত করা হয়েছে কিতাবের শাব্দিক অর্থ হচ্ছে আলজাম ও কিতাব মানে হচ্ছে একত্রিত করা বা আদম্য মিলানো তো কোনো পুস্তককে বইকে বা গ্রন্থকে কিতাব কেন বলা হয় বা একটা পর্বকে হাদিসের কিতাব কেন বলেছেন যে তাতে বেশ কিছু বিষয় কি হয়েছে একত্রিত করা হয়েছে বা মিলিত হয়েছে বেশ কিছু বিষয় সেখানে মিলানো হয়েছে এখান থেকে একটি সেনাদলকে আরবরা আল কতিবা বলে সেনাদল কারণ সেনাদল মানে একজন সেনা নয় অনেকগুলি তাই না অনেকগুলি সেনা একত্রিত হয়েছে তার নাম হচ্ছে সেনাদল সেনাবাহিনী কিতাব মানে তাহলে হয়ে গেল শাব্দিক অর্থ আর তার পারিভাষিক অর্থ হয়ে গেল কিতাব মানে পুস্তক আর কিতাব মানে পর্ব মানে এমন একটি বড় বিষয়বস্তু যার আন্ডারে অনেকগুলি অধ্যায় আছে অনেক বিষয়বস্তু আছে অনেক বিষয় বস্তু আছে যেগুলি বাপ দিয়ে এক একটা করে বয়ান করবেন হ্যাঁ এমাম বুখারি রহমাহুল্লাহ আল ইমান ইমান মানে একটু আগে বললাম ইমান মানে কি বললাম বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এটা সংক্ষেপে বলে দিলাম কিন্তু এই বিষয়ে অনেক কথাই আছে ভাষাবিদরা বা রামরা এই বিষয়ে আলোচনা করেছেন যাতে থেকে দেখা যাচ্ছে যে ইমানের শাব্দিক অর্থে ওলামাদের দুটি মত আছে একটি মত হচ্ছে যে আল ইমান ও লোকাতন আত্মাস ইমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা এটা অনেক আইমা কেরাম বর্ণনা করেছেন এমনকি হাফেজ হাজার রহমতুল্লাহ আলাই সহি ভাষ্যকার বারো খন্ডে সহি সারা ভাষ্য আছে বারো খণ্ডে প্রায় তিনশো রিয়ালের মতো এর মূল্য জি আরবিতে এই সহি সারা অনেকগুলি সারা আছে তার মধ্যে এটি একটি এই হাজার রহমতুল্লাহ আলাই বলগুল মারামের সংখ্যক বহু কিতাব খাতেমাতুল হফাজ আইম্মায় মহাদ্দেসিন হাফেজ যারা হাদিসের হাফেজ তাদের সর্বশেষ বড় হাফেজ এমাম রহমতুল্লাহ আটশো বাউন্ন হিজড়িতে মেশরে তার এন্তেকাল তো মেশরের এমাম ছিলেন তিনি জি তার তিনি বলছেন তার কিতাব ফতুল বাড়িতে যে আল ইমানুল কথানা তাস্তিক ইমানের আবেদনিক হচ্ছে বিশ্বাস করা এটা একটি মত তাহলে শুধু তিন আর না অনেক আমরা এটা বলেছেন আর এইটারই প্রচলন আছে আমাদের দেশে বোখারি পড়ায় বা অন্য কিতাব পড়ায় ইমান মানে বিশ্বাস করা এটাই কিন্তু প্রচলিত কিন্তু যখন শেখুল ইসলাম তাইমা রাহেমাহুল্লার কিতাবাদি পড়াশোনা করব হ্যাঁ গবেষণামূলক এবং ইবনে তাইমা রাহমাহুল্লাহ এমন একজন এমাম যার কিতাবাদি পড়লে যেন আপনি সালাফে সালহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যুগে আছেন তার কিতাব যখন পড়বেন তখন মনে হবে যে সেই ইসলামটা আপনার সামনে একবারে জীবন্ত ইসলাম যেটা সাহাবিদের যুগে ছিল তাবেইনদের যুগে ছিল তাবা তাবের যুগে ছিল সালাফে সাল্লাহীন বলা হয় সাহাব একরাম তাবিন তাবা তাবেহীন এদেরকে আর তাদের অনুসারী যারা সালাফ এই সালাফে সালেহীনদের যে আকিদা মানহাজ এবং সেই যুগে যে দিনটা দিন ছিল সেটা হচ্ছে খাঁটি দিন পরে ভেজাল ঢুকেছে দিনের নামে ধর্মের নামে এই দিনটা যদি জানতে হয় তো বেশ কিছু আইএমআই কেরামদের লিখনই পড়তে হবে আলেমদের জন্য বলছি তার মধ্যে বিশেষ করে এমা বিবিনে তাইমিয়া রাহমাহুল্লাহ যাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন জি সেই যুগের অলমাই কেরামগন তার কিতাবাদি থেকে কেউ যদি ইস্তেফাদা না করে না পড়ে তাহলে সে কখনো সালাফি আকিদা মানহাজ সম্পর্কে অবগত হইতে পারবে না গবেষণামূলক যদি জানতে হয় অমুসলিমরা পশ্চিমা দেশে শেখুল ইফিন তাইম রাহমাহুল্লাহ নিয়ে তারা গবেষণামূলক থিসিস হ্যাঁ বের করছে তারা ইউনিভার্সিটি থেকে জি অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন তার তাহাকিক তার গবেষণা ইবিন তাইম রহমাল্লার মত হচ্ছে যে শুধু বিশ্বাস করা ইমান নাই শুধু বিশ্বাস করা তাসদিক শুধু বলবেন না ইমান নাই যারা বলেছেন যে ইমান মানে শুধু বিশ্বাস করা তারা সুরা ইউসুফের আয়াত নম্বর সতেরো এটা তাদের দলিল অমা আন্তাবে মোহামেনিল্লানা ওয়ালা সাদেকিন ইয়াকুব আলি ইসলামের ছেলেরা যখন ইউসুফকে কি করলো কূপে ফেলে দিল মরে গেছে বাপকে এসে কি বলল হ্যাঁ আকালাহু জেব নেকড়ে বাগে খেয়ে নিয়েছে আকালাহু জেব নেকড়ে বাগে ইউসুফকে খেয়ে নিয়েছে আমরা খেলাধুলা করছিলাম খেয়াল করি নেকড়ে বাগে খেয়ে নিয়েছে অমান তবে মোমেনিল্লানা মানে অমা আন তবে মোসাদ্দিল্লানা কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না এই মমিন মানে এখানে মোসাদ্দেক বিশ্বাসকারী আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না ওয়ালা কন্যা সাদাকিন যদি আমরা সত্য কথা বলি আপনি কি বিশ্বাস করেন আব্বা যে আসলে নেকড়ে বাগে খেয়েছে বিশ্বাস জন্মাবার জন্য বলে না এটা ভঙ্গিমায় স্ত্রী স্বামীকে বলছে তুমি কি বিশ্বাস করবে সবসময় সন্দেহই করো আবার স্বামীও তুমি কি বিশ্বাস করো আমাকে জি হ্যাঁ কারণ বিশ্বাস জনবজাল্লাহ জি এই ভঙ্গিমা তারা বলেছিল মেনিল্লানা মানে মোসাদ্দেকিল্লানা তাহলে বোঝা গেল যে ইমান মানে তাসদিক যেন মোমেন মানে মোসাদ্দেক তাহলে ইমান মানে তাসদিক বিশ্বাস করা মাসদার এটা তাদের দলিল কিন্তু আরবি ভাষাতে আমন্ত বেহি অমক জিনিসটা বিশ্বাস করি আমন্ত বেহি আমন্ত ফোলান অমুককে বিশ্বাস করি এরকমটা প্রয়োগ হয় না সদ্দাক্ত ফোলান আমি অমুককে বিশ্বাস করি সদ্দাক্ত ফোলান অমুককে বিশ্বাস করি এটা হয় তাহলে তসদিকের ক্ষেত্রে ফোলানান হয় কিন্তু তো ফোলানান হয় না আমি অমুককে বিশ্বাস করি তো দিয়ে না নাই বাবা হয় না তো বে দিয়ে হয় তো বেহি আমেনু বিল্লাহ আছে না আমেনবিল্লা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে যে বা দিয়ে এসছে তাহলে বুঝা গেল যে আমানা আর সাত ডাকাতে পার্থক্য আছে ইমান আর তাসদিকে পার্থক্য আছে ইমান আর তাসদিকে কি আছে ইমান মানে শুধু বিশ্বাস নাই তাসদিক মানে শুধু বিশ্বাস আর ইমান মানে বিশ্বাসের সাথে আরো কিছু আছে আর এটা বাস্তব সত্য এই গবেষণা সাইফুল্লাহ ঠিক আমি বিশ্বাস করি অনেক সময় বিশ্বাস করেও মেনে নেয় না অনেকে তোকে বলছিলাম কথা ঠিক না অনেক সময় বিশ্বাস করে মেনে নেয় আমি বিশ্বাস করি বিশ্বাস করি লোকটা ভালো তারপর ওকে ভালোবাসা তো বিশ্বাসের সাথে তাজদিকের সাথে লাগাইতে হবে কি একরার এই জন্য ইবিন রহমল্লা তার একটি কিতাবের নামই হচ্ছে আলিমান এই কিতাবটি আমাদেরকে হাদিস ফ্যাকাল্টিতে মোদিনা ইউনিভার্সিটিতে আমাদের প্রথম বছরই দেওয়া হয়েছিল ফার্স্ট ইয়ারে আমাদেরকে দেওয়া হয়েছিল কিতাবল ইমান তো তাতে বলছেন যে ইমান মানে হচ্ছে একরার ইমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকার করা স্বীকৃতি দান করা এটাকে অন্য ভাষাতে এজান মেনে নেওয়া ইনকেয়াদ এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা আরবি ভাষা মেনে নেওয়া তাহলে খোলাসা কথা হচ্ছে যে বিশ্বাসের সাথে যদি আপনি স্বীকার করেন বিশ্বাস স্বীকারও করছি মেনেও নিচ্ছি এনকেয়াত এজান তাহলে এর নাম হচ্ছে ইমান একজন মুসলিম মমিন তখনই যখন অন্তরে বিশ্বাস করার পরে স্বীকারোক্তি দেয় যে স্বীকার করছি আর তার সাথে সাথে মেনে নয় যে আমি মেনে নিচ্ছি তখন তাকে কি বলবেন এই লোক মমিন এই লোক মমিন কিন্তু যে শুধু অন্তরে বিশ্বাস করেছিল বিশ্বাস জন্মেছিল তাকে মমিন বলবেন না এই জন্য এর আগে ওহির পর্বে হাদিস পড়লেন রোম দেশের রাজা হেরাকল জি হ্যাঁ সে বিশ্বাস করেছিল না করেনি অবশ্যই বিশ্বাস করেছিল কিন্তু স্বীকার করতে চেয়েছিলেন তখন দেখলেন যে বড় বিপদ আমাকে মেরে ফেলে দিবে রাজত্ব তো যাবে যাবে আমার জানটাই যাবে বলছে আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে দেখি কতটা তোমরা খ্রিস্টান ধর্মের ওপর শক্ত পরীক্ষা করে নিলাম তো না পাস হ্যাঁ যে যা করছো করো আমিও থেকে গেলাম তোমাদের সাথে যা গেল বিশ্বাস ছিল কিন্তু একরার ছিল না ইনকিয়াদ বা এজান ছিল না আনুগত্য ছিল না বা মেনে নেওয়া ছিল না স্বীকৃতিও ছিল না ইমান মানে হয়ে গেল তাহলে শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ শরীয়দের ভাষায় ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম আহলে সন্থাল জামাতের নিকট ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম আর তাসদিক বিল যে নান অন্তর থেকে বিশ্বাস করা আল একরার বিল্লেসান জবান দ্বারা অঙ্গীকার করা স্বীকৃতি দেওয়া স্বীকার করা জি হ্যাঁ ওয়াল আমালু বিল আরকান বা বিল জওয়ারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলি কি করা আমল করা কাজে পরিণত করা যার যেটা কাজ ওইটা কাজ করবে হাতের কাজ হাত করবে পায়ের কাজ পা করবে চোখের কাজ চোখ করবে পেটের কাজ পেট করবে হ্যাঁ জি হ্যাঁ শ্যাম পালনের সময় পানাহার বন্ধ রাখা এটা হচ্ছে আমল জাকাত দেওয়া হয়েছে আর্থিক আমল জি হ্যাঁ সালাত আদায় করা কেয়াম কখনো দাঁড়িয়ে কখনো রুকুতে কখনো সেজদাতে কখনো বসে কখনো সালাম ফেরার মাধ্যমে কখনো জবানে তকবির বলার মাধ্যমে কখনো সুরা ফাতে পড়ার মাধ্যমে কখনো রুকু সেজদা তসবি পড়ার মাধ্যমে এগুলি হচ্ছে কি হ্যাঁ, আমাল বিল যাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা কাজে পরিণত করা হজে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কাপড় পরিবর্তন করে সেলাইবিহীন কাপড় পরা আবার কখনো সেলাইবিহীন কাপড় এহরাম খুলে আবার গোসুল করে সেলাই করা কাপড় পরা শেষ হলো সেজন্য কখন সেটা করতে হবে সব ঠিক ওইভাবে মেনে চলা যেভাবে রসুলের কাছে শিখেছেন আপনি সাল্লাহ আলিয়াল্লাম এইরকমই হ্যাঁ যখন কখন পাথর মারতে হবে তো কখন আল্লাহ আকবর বলতে হবে হ্যাঁ কখন লাভবাহিক বলতে হবে কখন লাভবাহিক বলা থেমে যেতে হবে ইত্যাদি ইত্যাদি সুফান আল্লাহ এগুলো হচ্ছে আমল বিল আর কান অঙ্গ প্রত্যঙ্গ আমল করা এক কথায় কি বলছিলাম যে ইমানের সংজ্ঞায় তিনটি বিষয় থাকতে হবে তিনটে যদি থাকে তাহলে সে মমিন মুসলিম অন্তরে বিশ্বাসের সাথে স্বীকৃতি আছে মুখে স্বীকার করলো কালমা শাহাদাতের মাধ্যমে যে স্বীকার করলো যে এটা স্বীকৃতি কিন্তু অন্তরে বিশ্বাস হয়েছে তখন এখানে এসছে এই যে মুসলিম ভাই আর অন্তরে বিশ্বাস হওয়ার পরে অন্তরে যেটা বিশ্বাস স্বীকৃতি দিয়েছে অন্তরে আমরা দেখতে পাই না অন্তরের স্বীকৃতিটা আসলে স্বীকৃতি কিনা না মিছামিছি বলছে সেই জন্য আমাদের সামনে শুনিয়ে দিল আসাদ আল্লাহ ইহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জবান একরার বিল্লেসান করে নিল এখন তার পালা হচ্ছে আমালুন বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা এক্ষুনি আসরের সলাত বা জোহরের সলাতের টাইম এখন আছে জুমার সলাতের টাইম আছে যদি না পড়ে থাকে তাহলে জোহরের সলাত পড়বে আসর পড়বে আমল বিল শুরু হয়ে গেছে তার আমল যদি আমল করে তাহলে যদি পূর্ণ আমল করে তো পূর্ণাঙ্গ মমিন ভালো করে শুনে যদি আমলে ঘাটতি থাকে তাহলে নাকাসুল ইমান দুর্বল মমিন মুসলিম আর যদি আমল মোটেই না থাকে একেবারে কোনো আমল নাই তো মমিন না একেবারে কোনো আমল নেই এটা সবার মধ্যে কিন্তু যারা বলছেন যে বেনামাজি বড় কাফের তারা বলছেন যে আমল অন্যগুলি যদি থাকেও আর সলাতের আমল না থাকে পাঁচ অক্ত সলাত না থাকে তাহলে সে মমিন না ভালো করে শুন তাহলে আমলের ক্ষেত্রে তাহলে দুটো কথা মনে যারা বলছেন নামাজ ত্যাগকারী বড় কাফের ইসলাম থেকে বেরিয়ে যায় তাদের কাছে সলাতের আমল নামাজের আমল থাকতেই হবে এই দুটোর সাথে দুটো কি অন্তর থেকে বিশ্বাস করা জবানে অঙ্গীকার করা আর তারপরে পাঁচ অক্ত সতেরো রাখাত নামাজ পড়া এটা কমপক্ষে থাকতে হবে আর এটা হচ্ছে সঠিক মত কিন্তু যারা বলছে যে নামাজ ত্যাগকারী বড় কাফের না ছোট কাফের ইসলাম থেকে বহিষ্কার হয় না পুরা পুরি একেবারে দুর্বল ইমানের হয়ে যায় তারাও বলছে না যে আমল না করলেও চলবে দুটা দিয়ে মুসলিম হয়ে যাবে অন্তরের বিশ্বাস আর জবানের শিকার আর জীবনে কোনো একটা ইসলামের আমল নাই কেউ বলছে না যে সে মুসলিম আহলে সন্তাল জামাতের তারাও বলছে কিছু না কিছু আমল হইতে হবে তো তাদের মত যদি নেওয়া হয় তাহলে কিছু না কিছু আমল তো মুসলিমদের অবশ্যই আছে আরে ফরজ না থাকলে সুন্নাত আছে সারা জীবন সারা বছর নামাজ পড়ে না কিন্তু কুরবানি ঠিকই করছে ঠিক না নামাজ পড়ে না কিন্তু সৌদি আরবে থাকে মাঝে মাঝে উমরা ঠিকই যাচ্ছে ঠিক না নামাজ রোজা কিচ্ছু নাই কিন্তু এফতারি করাচ্ছে কিছু তো আমল আছে হ্যাঁ নামাজ নেই রোজা নেই জাকাত নেই কিন্তু মাঝে মধ্যে ফকির মিসকিনকে দান খেরত করছে ফরজ নাই নফল আছে তাহলে আমল আছে তাহলে তাদের কাছে যারা বলছে বেনামাজি কাফের নাই বড় কাফের নাই তাদের কাছে তাহলে এই শ্রেণীর লোকেরা দুর্বল ইমানের মুসলিম খুব ক্লিয়ার কথা বলছি কিন্তু যাতে সহজে বুঝে নেন ইমান ইসলামটাকে জি হ্যাঁ সঠিক মত কোনটা বললাম যে আমলের মধ্যে সলাদ থাকতে হবে আমার মধ্যে কি থাকতে হবে নামাজ থাকতে হবে সলাদ থাকতে হবে না হলে মুসলিম থাকবে নামাজ আছে অন্য কোনো আমল নাই তাহলে সে মুসলিম দুর্বল মুসলিম নামাজ পড়ে সে সুদখোর ঘুষখোর বেইমান আত্মসাতকারী আরো কিছু যত কিছু থাকে দোষ আছে লম্পট চরিত্রহীন মদখোর তাকে কাফের বলবো না কি বলবো হালাল মনে করেন না কেন করছেন বদ অভ্যাস ছাড়তে পারি না অথবা দোয়া করেন হুজুর হ্যাঁ কি বলবেন নামাজ তোমার সত্তর টাকা ঠিক আছে তুমি মুসলিম কিন্তু ফাঁসেক মুসলিম মোমেনুন ফাঁসে কোন পাপিষ্ট মুসলিম পাপিষ্ট মুসলিম জি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবে যাতে করে আপনার ইসলামটা আছে কিনা আপনি নিজেই হ্যাঁ চিন্তা করুন ফজর নামাজ ঠিক আছে তাহলে আপনি মুসলিম যে পাঁচ অক্ট নামাজ ঠিক আছে আপনার কিন্তু ফজর ঠিক আছে মানে কি পাঁচ অক্ট ঠিক আছে তাহলে কারণ ফজর পড়লে আপনি জোর আসর মোটেই ছাড়বেন না আপনি পাঁচ অক্ট নামাজ ঠিক আছে তাহলে আপনি মুসলিম অন্তরে বিশ্বাস ঠিক আছে জবানের স্বীকৃতি তো আছে জন্মসূত্রে আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি আর এরপর গর্ব করছেন আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই গর্ব করুন কিন্তু গর্বটাকে টিকিয়ে রাখুন গর্বটা যেন কাজে লাগে কথা বোঝা গেছে শুধু গর্ব করে লাভ হবে না যদি জান্নাতে না যেতে পারেন তো পাঁচ অক্ত সলাদ সতেরো রাখাত ঠিক রাখবেন তারপরে যদি ইমানকে আরো সুন্দর করতে চান ইমাদের সৌন্দর্য হচ্ছে সুন্নাত পালন করা মুস্তাহ পালন করা বেশি বেশি নফল করা নফল করা হ্যাঁ, তাহাজুত পড়া বেশি বেশি দান খায়রাত করা বেশি নফল রোজা রাখা কে আরাফা রোজা রাখেনি ছয় সওয়ালে রোজা রাখেনি দোষ আরোপ করছে না না আরে হ্যাঁ কি তুমি আরাফা রোজা রাখনি কোন দোষটা করে দিয়েছে দোষ করেনি সে কিন্তু রমজানের রোজা রাখেনি আরাফার রোজা না রাখো কিন্তু ফজর নামাজ ছাড়ে না ভালো হচ্ছে অনেক ভালো কিন্তু আপনি আরাফার রোজা রেখেছেন দুই বছরের গুনার কাফার আশা আর ফজর পড়েন না আপনি আপনি বাজে মুসলিম কথা বলছেন ভালো করে বলছেন বুঝে নেন ভালো করে জি আল আহম ফাল মহিম বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটো পার্থক্য আছে জি অবশ্যই তো এই আহলে সোনাল জামাতের মত বললাম আহলে সোনাল জামাত যখন বললাম তাহলে বোঝা যাচ্ছে যে দুই দিকে কিছু কিছু দল গুমরা হয়েছে পথভ্রষ্ট হয়েছে এক দল এইদিকে গুমরা হয়ে হ্যাঁ জাহান্নামের রাস্তা নিয়েছে আর এক দল এইদিকে গুমরা হয়ে জাহান্নামের রাস্তা নিয়েছে এক দল হচ্ছে খারেজ খাওয়ারেজ খারেজি আর মোতাজেলি বা খাওয়ারেজ আর মোতাজেলা আর আরেক দল হচ্ছে মুরজিয়া আর কারামিয়া জাহমিয়া ইত্যাদি ইত্যাদি মুরজিয়াদের মত বলি মুরজিয়ারা হলো ঢিলাপন্থী আহলে সুনতল জামাত হচ্ছে মধ্যমপন্থী ভালো করে শোনা আহলে সুনতল জামাত হচ্ছে মধ্যমপন্থী আর মুরজিয়ারা হইল ঢিলাপন্থী শিথিলপন্থী ওরা বলছে যে লায়দ আল ইমান ও ইমান শুধু বিশ্বাস করার নাম ইমান কিসের নাম বিশ্বাস করার নাম ইমান আর যদি ইমান বিশ্বাস থাকে তাহলে গোনাতে ক্ষয়ক্ষতি নেই গোনাতে ক্ষয়ক্ষতি নেই তাহলে তাদের মতে একটা চোর ডাকাত আর কুখ্যাত ব্যক্তি পাপিষ্ট ব্যক্তির ইমান আউ বাকর সিদ্দিকের মতো উমারের মতো নাউজবিল্লা কারণ ক্ষতি নেই পাপে ক্ষতি নেই নাউজবিল্লা এটা বিশ্বাস করবেন কেউ মর্জিয়া মুরজিয়ারা দুই ভাগে বিভক্ত মুরজিয়া ফিল আকিদা আর মুরজিয়াতুল ফোকাহা ভালো করে শুনবে মুরজিয়া মুরজিয়াকে মুরজিয়া কেন বলে আর যা মানে পিছিয়ে দেওয়া হ্যাঁ আখারা আখের আর যা মানে এর মানে এরা করেছে কি আমলকে বিশ্বাস থেকে বা ইমানের পার্ট থেকে পিছিয়ে দিয়েছে সরিয়ে দিয়েছে ডিলিট করে দিয়েছে সরিয়ে দিয়েছে আমল থাক কেন না থাই বিশ্বাস আছে মুসলিম বিশ্বাস আছে মুসলিম জি বিশ্বাসের সাথে সাথে যখন প্রশ্ন হলো তাহলে কি হেরাক মুসলিম নাকি রোমের রাজা তাহলে মুসলিম নাকি তোমাদের কাছে বলছে না না স্বীকারটা করতে হবে অন্তরে বিশ্বাসের সাথে তখন তারা কি বললো স্বীকার করতে হবে তাহলে দুটো অন্তরে বিশ্বাস আর মুখে শুধু লাইল্লাহ বিশ্বাস করে আমাদের স্বীকার করে আর আমল টামল কিচ্ছু করে না বলছে যে অসুবিধা নাই সমস্ত পাপ করুক একেবারে ভালো মুসলিম পারফেক্ট মুসলিম মুরজিয়া গুমরা আকিদার মুরজিয়া গুমরা ফেকার মুরজিয়া শোনেন মুরজিয়াতুল ফোকাহ মুরজিয়াতুল ফোকা হচ্ছে হানাফ হানাফিরা মুরজিয়াতুল ফোকা হচ্ছে কে কষ্ট নেবেন না কিন্তু এগুলি এলমি কথাবার্তা বলছি আর কারো খণ্ডন করার ক্ষমতা থাকলে দলিল দিয়ে খণ্ডন করবে তারা বলছে যে ইমান তাদের কাছে শুধু বিশ্বাসের নাম ইমান হচ্ছে কি শুধু বিশ্বাসের নাম আর সেটা ভিতর থেকে বিশ্বাসটাকে প্রকাশ করার জন্য স্বীকৃতি দেওয়া মানে একরার করা জবানে স্বীকার করা উচ্চারণ করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ মোহাম্মদ আল্লাহ রসুল ব্যাস হয়ে গেল ইমান হয়ে গেল তাহলে আমল কি হ্যাঁ ওই যারা আকিদার মুরজিয়া তাদের সাথে পার্থক্য আকিদার মুরজিয়া বলছে আমল আমলের দরকার নাই করুক আর না করুক মুরজিয়াতুল আহনা বা মুরজিয়াতুল ফোকাহারা বলছে ফিখির যারা মুরজিয়া তারা বলছে যে আমলটা হচ্ছে মুকাম্মিল হ্যাঁ না আমলটা হচ্ছে কি সৌন্দর্য আমল যদি করে তার ইমানটা কি হবে হ্যাঁ, পূর্ণ হবে বা সুসজ্জিত হবে কিন্তু তার ইমান আছে হ্যাঁ তার ইমান আছে সুতরাং আমল না থাকলেও তাদের কাছে এই দুটা দিয়ে অন্তরের বিশ্বাস দিয়ে আর জবানের স্বীকৃতি দিয়ে আর জবানের স্বীকৃত নয় তাদের কাছে বরং ইমান হচ্ছে শুধু একটা বিষয়ের নাম হ্যাঁ যেটাকে বলছে মুফরাদ বা বাসিদ ইমান হচ্ছে মোরাক্কাব নয় বাসিদ মানে মুফরাদ শুধু একটা বিষয়ের নাম সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা যদিও তার সাথে সাথে তাদের কথা হচ্ছে যে সেটা প্রকাশ করবে সেই স্বীকৃতির মাধ্যমে হয়ে গেল তাহলে মুরজিয়াতুল ফোকা মুরজিয়াতুল আকিদা এইদিকে গুমরা হয়েছে কারা বলছে ইমান বাসিত মুফরাদ নাই একটা বিষয়ের নাম নয় ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম একটু আগে বললাম কি তিনটি বিষয় কি কি হ্যাঁ অন্তর বিশ্বাস করা জবানে স্বীকার করা আর কাজে পরিণত করা এটা তো আহলে সুন্নাত বলছে কিন্তু আহলে সুন্নাত থেকে গুমরা হয়ে চলে গেল খারে খাওয়ারে যার মোতাজেলা কিভাবে আহলে সুন্নাত জামাত বলছে যে অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকৃতি আর তার সাথে আমল লাগবে যদি মোটামুটি আমল থাকে মানে পাঁচ অক্ট নামাজ থাকে সঠিক মতে তাহলে সে দুর্বল ইমানের মুসলিম হইল সে কি মুসলিম মমিন এরা বলছে না একটা আমল যদি কমে যায় তাহলে সে কাফের আহলে সোদাল জামাতের সাথে এখানে আলাদা হয়ে গেল আর সোদাল জামাত কি বলছে যে একটা লোক অন্তরের বিশ্বাস আছে জবানের স্বীকৃতি আছে আর পাঁচ অক্ত নামাজ আছে আর মদখোর সুদখোর ঘুষখোর হ্যাঁ বেইমানি করছে জুল অত্যাচার করছে খুনি তাহলে তাকে মুসলিম বলবেন না কাফের মুসলিম কিন্তু তার সাথে সাথে একটা টাইটেল পাবে সেটা হচ্ছে পাপিষ্ট মুসলিম ফাসেক মুসলিম মোমেনুন ফাসেকুন কিন্তু খাওয়ারিজ আর মোহতাজের কাছে না ওরা বলছে যে না যখন কাবিরা গোনা করে দিল তখন কি হয়ে গেল কাফের কিসের ভিত্তিতে কাফের হলো বলে যে তিনটি বিষয়ের সমষ্টির নাম যে ইমান তিনটাই সমান সমান তিনটা হচ্ছে সমান সমান অর্থাৎ অন্তরের বিশ্বাস যেমন গুরুত্ব রাখে জবানের স্বীকৃতি তেমন গুরুত্ব রাখে আমল সবগুলি ওই রকম গুরুত্ব রাখে সুতরাং একটা কাবিরা গোনা যদি করে দেয় কাবিরা গোনা কখন ফরজ ত্যাগ করলে অথবা হারামে লিপ্ত হলে কি হয়ে যায় হ্যাঁ সুতরাং খাবারেজদের কাছে যদি কেউ মিথ্যা কথা বলে সব ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বলে তাহলে সে কাফের ইসলাম থেকে বহিষ্কৃত এই জন্য খাওয়ারেজরা হলো চরমপন্থী এরা শিথিলপন্থী মুরজিয়ারা আর খাওয়ারেজ হলো চরমপন্থী মতাজেলা বলছে যে হ্যাঁ যখন একটা কাবিরা গুনা করলো একজন মানুষ যেহেতু তার আমলে ত্রুটি হয়ে গেল সেই জন্য ইসলাম থেকে বেরিয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল তো ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে খাওয়ারেজ আর মতাজেলা এক এই দুই দলই কি এখানে একমত যেই ব্যক্তি কাবিরা গোনা করলো আর অধিকাংশ লোক কাবিরা গোনাতে লিপ্ত আছে অধিকাংশ মুসলিমরা কাবিরা গোনাতে কি আছে আলেম সমাজও গিবত থেকে মুক্ত না গিবত কাবিরা গোনা না আলেম সমাজও হ্যাঁ নিজের খ্যাতির জন্য মিথ্যা কথা বলা অনেক সময় বলে অনেকেই আছে মাদ্রাসা পড়া রুজি হারাম কাবিরা গোনা না হাফেজ কাবিরা গোনায় লিপ্ত আছে ডেলি মহিলাদের ছবি দেখছে ফিল্ম দেখছে কাবিরা গোনা না একবার দেখলে সাকিরা হইতে পারে বারবার দেখলে কাবিরা তাহলে কাবিরা গোনা তো অধিকাংশ লোক করছে তাহলে খাওয়ারেজ আর মতাজের কাছে যে কাবিরা করলো সেই ইসলাম থেকে কি হয়ে গেল খারিজ আউট হয়ে গেল এখন আউট তো হলো এখন খাওয়ারেজ আর মোহতাজালে এতক্ষণ একমত থাকার পরে আপোষে ঝগড়া বাঁধিয়ে দিল ইসলাম থেকে তো বেরিয়ে গেল একে কাফের বলবো না বলবো না তখন খাওয়ারেজ বলছে ইসলাম থেকে বেরিয়ে গেছে তখন কাফের একটা লোক যদি মিথ্যা কথা বলে তো ইসলাম থেকে বেরিয়ে গেল তখন তাকে কি বলবো কাফের হ্যাঁ কি গেল কাফের হয়ে গেল এই জন্য যারা আজকালকার জঙ্গি দেখছেন না চরমপন্থী দেখছেন না যারা নিজেরা জেহাদ জেহাদ করে ফাসাদ করছে তারা বলছে এসব আলেম সমাজ মদিনা থেকে লেখাপড়া করে বড় বড় মাদাসার ডিগ্রি দেওবন্দ আর জামে সালাফিয়া আর এরা সব ভোগ বিলাসী হয়ে গেছে এরা সব মোনাফেক কাফের জেহাদ করে না সেই জন্য কি বলে আমাদেরকে হ্যাঁ হয় কাফের বলে না কমপক্ষে মোনাফেক বলে যে সব মোনাফেক এরা জেহাদের নাম নিতে চাই না ও নিজে জেহাদ করবে হ্যাঁ সবকে সাথে চাই গুমরাহিত জি অথচ জেহাদ করা সরকারের কাজ সরকারের নেতৃত্ব ছাড়া কোনো জেহাদই নেই তার নাম ফাসাদ সরকারের নেতৃত্ব ছাড়া কেউ যদি জেহাদ জেহাদ করে তাহলে সেটা ফাসাদ জিহাদ কত মুফতি দেখলেন জেহাদ জেহাদ করলো আর জেহাদ করে নিজেকে ধ্বংস করলো নিজের স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করলো তাদের ভরণ পোষণের যে কি অবস্থা আল্লাহ জানে না খেয়ে মরছ হ্যাঁ নাম জেহাদ না ফাসাদ করলেন আপনি বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করে আপনার বাড়িতে বিপর্যয় নেমে আসলো আপনার ছেলে মেয়েদের মধ্যে বিপর্যয় নেমে আসলো গোটা দেশকে ধ্বংস করছেন জাতিকে ধ্বংস করে ইসলামকে বদনাম করছেন আপনি তো এই খারিজিরা কাবিরা গোনা যদি হয়ও তারপরও ফাঁসেক হইতে পারে কিন্তু না মোনাফে কাফের এগুলো সব ভগবিলাসী কাফের সব এই যে তাগুত তাগুত আজকালকার এক শ্রেণীর ইসলামপন্থী যারা ইসলামিক দলে দল বলে পরিচিত তারা মুসলিম শাসকদেরকে কি বলছে তাগুত কথাটি কাফের চেতে বড় এটা অনেকে জানেন না একটা লোককে কাফের বললে সাধারণ কাফের হইতে পারে কথা বোঝা গেছে কিন্তু তাগুত মানে জানেন সীমালঙ্ঘনকারী কাফের তাগুত হচ্ছে ইংলিশ শৈতান তাগুত হচ্ছে ফেরাউন হ্যাঁ ইন্নাহু তাগা ফেরাউন কি করেছে তাগুত হয়ে গেছে আল্লাহ কোরআনে বলছেন তো ফেরাউন তাগুত কিন্তু ফেরাউনের একটা দেশের সাধারণ নাগরিক তাকে কোরআনে তাগুত বলা হয়নি তাহলে যে মুসলিম সরকারগুলিকে মুসলিম শাসককে যারা তাগুত বলছে তারা পাক্কা খারিজি ভালো করে শুনে রাখেন পাক্কা খারিজে যদিও তাদের নাম হোক যে ইসলামপন্থী তারা ইসলামপন্থী না তারা খাওয়ারেজ তারা খারিজ ভালো করে শুরু রাখেন খারিজদের পৃষ্ঠপোষক এরা বাড়িতে বসে বসে অনলাইনে বসে বসে আর ফেসবুকে সামাজিক যোগাযোগের স্ট্যাটাস দিয়ে এরা নিজেরা খারেজি যে এটা প্রমাণ করছে ভালো করে শুনুন এই কথাটি আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি এটা গুরুত্বপূর্ণ কথা বললাম যে কাউকে কাফের বলে গাল দেওয়া আর কাউকে তাগুদ বলে গাল দেওয়া কোনটা বেশি মারাত্মক গাল তাগুদ বলাটা বেশি মারাত্মক প্লাস গাল দিলেন কাফের প্লাস আরো কিছু সে কথা বোঝা গেছে জি হ্যাঁ একটা সাধারণ আপনার প্রতিবেশী হিন্দু আছে বা খ্রিস্টান আছে ধরেন আপনার পাশেই আপনার কোম্পানিতে একই সাথে কাজ করছে তার চাল চলন আখলাপ সব ভালো সে কাফের ঠিক না কিন্তু তাকে তাগুদ বলবেন না কারণ সে সীমা লঙ্ঘন করেনি আপনার ক্ষেত্রে হ্যাঁ আল্লাহকে গাল দেয় না সে রসুলকে গাল দেয় না ইসলামকে গাল দেয় না আপনার সাথে খারাপ ব্যবহার করে না সে কাফের কিন্তু সে তাগুত নয় তাহলে তার চাইতে খারাপ আপনার কাছে এই ইসলামপন্থী খারেজি যে ইসলামপন্থী কথিত ইসলামপন্থী তোমার কাছে মুসলিম শাসকরা তাদের গোনার কারণে হ্যাঁ তাগুত হ্যাঁ আউজবিল্লা এই গুমরাহি থেকে ফিরে আসতে বলছি তাদেরকে আর আপনাদেরকে সতর্ক সাবধান করছে এইরকম ইসলামিক দলকে ইসলামিক দল মনে করবেন না এরা ইসলামের প্রতিনিধি নয় ইসলামকে সর্বনাশ করার জন্য এরা এই সব করছে আল্লাহ যেন এদের সব থেকে অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন যে হ্যাঁ, সমানিত হাতিম যে কথাটি বলছিলাম যে খাওয়ারেজরা বলছে পাপ করলে ইসলাম থেকে যখন খারিজ হলো তখন কাফের হয়ে গেল মোর্তেজারা বলছেন না না না তোমাদের সাথে আমাদের মতের মিল নেই ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হইল না কাফের হইল না তো কি হইল আমাদের কাছে দুটাই আছে একটা হচ্ছে ইসলাম আর কুফুরি বা ইমান আর কুফুর তাই না মমিন আর কাফের তাহলে মমিনও থাকলো না আর কাফেরও হইল না তো গেল কোথায় মোতাজেলা একটা নতুন থিওরি আবিষ্কার করলো সেটা বলছে আলমান জেলা বাইন আলমান তাই দুনিয়াতে তাদের এই যে দুটো স্তর আছে একটা হচ্ছে ইমানের স্তর একটা কুফরির স্তর এর মাঝখানে অবস্থান করছে তাহলে যারা মুসলিম সমাজের একটা কাবিরা গোনা করে দিল মোতাজেলার কাছে সে মমিন মুসলিমও না আর সে কাফেরও না কি মাঝামাঝি এখানে থাকলো তখন খারেজিরা তাদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা মাঝখানে তো দুনিয়াতে রেখে দিলে যে ওকে মমিনও বলছো না কাফেরও বলছো না মুসলিমও না কাফের না তো আবার আখেরাতে তো দুটোই জায়গা জান্নাত না হয় জান্নাম তো কোনখানে রাখবে তো বলছে না জাহান্নাম যেতেই হবে চিরকাল জাহান্নাম যেতে হবে তখন কি আবার খারেজিদের সাথে এক হয়ে গেল খারেজিরা কি বলছে যে দুনিয়াতে যেই ব্যক্তি কাবিরা গোনা করলো সে কাফের হয়ে গেল কাফের যখন হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল কাফের হয়ে গেল যখন কাফের হয়ে গেল তার পরিণাম হচ্ছে স্থায়ী জাহান্নাম অস্থায়ী জাহান্নামি বলে কিছু নেই যেই বক্তা যে কোনো দেশে বলছে বা বলেছে যে হয় স্থায়ী জান্নাতি নয় হয় স্থায়ী জাহান্নামি সে হচ্ছে কি খারেজি এটা খারেজি আঁকি দেয় ভালো করে বলছে এটা হচ্ছে মোতাজেলাদের আঁকি দেয় জি হ্যাঁ হয় আঁকি আকিদা যে দুনিয়াতে ওকে মমিন মুসলিম বলবো না কাফের বলবো না কিন্তু আখেরাতে কোথায় পাঠিয়ে দিলাম চিরকালের জন্য জাহান্নায় পাঠিয়ে অস্থায়ী জাহান্নাই বলে কিছু নেই তার মহতাজাল আর খারজিদের কাছে যে কাবিরা গুনা করলো একটা কাবিরা গুনা মিথ্যা কথা বলে দিয়েছেন হ্যাঁ আর ওই অবস্থায় মরে গেছেন ফিল্ম দেখে নিয়েছেন নোংরা ছবি দেখে নিয়েছেন মরে গেছেন এই অবস্থায় বিনা তওয়াতে তাহলে তাদের কাছে কি চিরকালের জাহান্নামি চিরকালের জাহান্নামী বুঝতে পারলেন তাহলে আমাদের কাছে আহলে সন্তাল জামাত মধ্যমপন্থী আর এদিকে মুরজিয়া মুরজিয়া আকিদার মুরজিয়া আর ফেকার মুরজিয়া আর এইদিকে বললাম যে খাওয়ারেজ আর মতাজেলা চরমপন্থী আর এদিকে হচ্ছে শিথিলপন্থী আর আহলে সন্তাল জামাত হচ্ছে মধ্যমপন্থী সময় অনেক হয়ে গেছে এখন কিছুটা হলেও আমরা এখন তর্জমা এবং ব্যাখ্যা করি এমাম বখার রহমাল্লাহ বলছেন বাবু কৌলিন নবী সাল্লাহ আলী সাল্লাম এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের এই বাণী সম্পর্কে যে বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে কিসের ওপর পাঁচটি বিষয়ের ওপর আলোচনা হচ্ছে ইমানের আর অধ্যায় নিয়ে আসছেন কিসের ইসলামের এই দিয়ে বুঝাইতে চাইছেন এমাম বুখারি রাহেমাহল্লা যে ইসলামই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে ইসলাম ইমান ছাড়া ইসলাম টিকতে পারে না আর ইসলাম ছাড়া ইমান টিকতে পারে না ভালো করে বুঝে কথা ঠিক যখন এই কথাই বললাম তাহলে ইমান আর ইসলামে কোনো পার্থক্য আছে কিনা এটাও বোঝা দরকার আর এটা বুঝাইলে আর এই কিতাবের ব্যাখ্যা হবে না কারণ সময় অনেক এগিয়ে গেছে অসুবিধা নেই আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তালা আমরা ব্যাখ্যা করব কিন্তু ব্যাখ্যাতে না ঢুকে আর ব্যাখ্যাটা পুরাও করা যাবে না যতটা পড়েছি বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে এগুলো দলিল সব তো যেটা বলবো সেটা হচ্ছে যে ইমান আর ইসলামে পার্থক্য আছে কিনা শাব্দিক অর্থেও পার্থক্য আছে আর পারিভাষিক অর্থেও পার্থক্য কখনো আছে কখনো নেই সংক্ষেপে কথার পরে এখন দেখি পার্থক্যটা ইমানের শাব্দিক অর্থ কি বললাম একদল আলমাদের কাছে শুধু বিশ্বাস করা কিন্তু সঠিক হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা মেনে নেওয়া বিশ্বাসের সাথে কি করা মেনে নেওয়া এটা হচ্ছে শাব্দিক অর্থ ইসলামের শাব্দিক অর্থ আল ইসলাম বলেন কেয়াদ ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সিলমুন থেকে যে সিলমুন মানে হচ্ছে সন্ধি সিলমে সালমে সিলম আল্লাহ কোরআন এখানে বলেছেন সন্ধি হ্যাঁ তো শান্ত শান্তি সিন লাম মিম এর আসল অর্থই হচ্ছে শান্তি ইসলামে শান্তি রয়েছে এই জন্য ইসলামকে ইসলাম বলা হয় আর ইসলাম যখন আপনি এই শান্তি চান তাহলে আপনাকে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে কার সামনে আপনার রবের সামনে আপনার রবের যে রসুল রয়েছেন তার আদেশ নিষেধের সামনে আল্লাহর আদেশ নিষেধের সামনে কাল আল্লাহ আর কালা রসুল ওহির সামনে আপনাকে কি করতে হবে ইসলাম ইনকিয়াদ আত্মসমর্পণ করতে হবে এটা হচ্ছে ইসলাম এই শাব্দিক অর্থ থেকে একটু পার্থক্য আমরা বুঝতে পারছি ইমান মানে বিশ্বাস করা তার মানে চলে গেল কোথায় এর সম্পর্ক এইখানে হৃদয়ের দিকে চলে গেল আর ইসলাম মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা বাহ্যিক ভাবে হয়ে থাকে তাহলে ইসলাম চলে গেল কোথায় বাহ্যিক আমলগুলির দিকে চলে গেল ইসলাম এবং ইমানের শাব্দিক অর্থের পরে দুটোতে কোনো পার্থক্য আছে না দুটো একই জিনিস ভাব অর্থ দুটোর এক ভাব অর্থ দুটোর এক কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সূক্ষ্ম কথা হচ্ছে যে যখন আমরা দুটোকে পাশাপাশি একসাথে উল্লেখ করব। ইমান এবং ইসলাম ধরেন একটা আলোচনাতে ইমানের কথা আসলো ইসলামের কথা আসলো তখন ইমান ভিন্ন জিনিস আর ইসলাম হচ্ছে ভিন্ন জিনিস যেমন এখনই আমরা বললাম যে ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি ছয়টি ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি যখন পাশাপাশি দুটো বললাম তখন কি বললাম হ্যাঁ আলাদা জানি ছয়টি আলাদা আর এই পাঁচটি আলাদা তাহলে আলাদা পৃথক জিনিস তাহলে ইসলাম আলাদা আর ইমান আলাদা বুঝলেন না কিন্তু যখন বলবো শুধু একটা শব্দ বলবো শুধু ইসলাম বলবো বা শুধু ইমান বলবো ইসলাম বললে ইমান তার মধ্যে ঢুকে পড়বে আর ইমান বললে ইসলাম তার মধ্যে ঢুকে পড়বে ইসলাম বললে ইমান ঢুকে পড়বে আর ইমান বললে ইসলাম তার মধ্যে ঢুকে পড়বে উদাহরণ দিই তাহলে বুঝবেন যদি আপনাকে বলি ভাই আপনি একজন মমিন তার মানে কি মুসলিম না অবশ্যই মুসলিম ঢুকে পড়লো তো আপনার মধ্যে ঢুকে পড়লো আর একজনকে বলছি ভাই আপনি কিন্তু একজন মুসলিম বলছে আমি মুসলিম আনা মুসলিম মানে কি আমি মমিন না অবশ্যই হ্যাঁ বোঝা গেছে না তখন কিন্তু মুসলিমের মধ্যে মমিন ঢুকে পড়লো মমিনের মধ্যে মুসলিম ঢুকে পড়লো একটা বললে আর একটা অটোমেটিকলি চলে আসছে ওর মধ্যে কথা বলছে বোঝা গেছে আশা করি ইনশাআল্লাহ এখন এই জন্য আলামারা বলেছেন শেখুল ইবিন তাইম রাহমাল্লাহ আল ইমান ওয়াল ইসলাম এজাজতামা ইফতারাকা ইমান ইসলাম যখন একসাথে আসবে তখন আলাদা হয়ে যাবে ওয়াইজা ইফতারাকা আর যখন আলাদা আলাদা কোথাও ব্যবহার করবে তখন ইস্তমা একত্রিত হয়ে যাবে কি বুঝলেন আবার ব্যাখ্যা কিন্তু বলেছি ইমান ইসলাম যখন একত্রিত একসাথে বর্ণিত হবে তখন অর্থ আলাদা আলাদা হয়ে যাবে ইমান এদিকে চলে গেল আর ইসলাম বাহ্যিক আমলের দিকে চলে গেল আর যখন ওয়াইজা ইফতারাকা যখন আলাদা আলাদা উল্লেখ হবে শুধু ইমানের কথা বললাম তখন ইস্তামায়া ইসলাম ওর মধ্যে চলে আসলো একত্রিত হয়ে গেল যখন শুধু ইসলামের কথা বললাম তখন ইমান ওর মধ্যে চলে আসলো আশা করি বুঝতে পেরেছেন কখনো আচ্ছা তারপরে আরেকটা জিনিস বুঝে নেওয়া দরকার যে কখনো কখনো দেখা যায় যে একজন লোকের মধ্যে ইসলাম আছে কিন্তু ইমান নেই এটা হইতে পারে এই জন্য আল্লাহ জারিয়াতে বলেছেন কালাতিল আরব নিউ মুসলিমদের ক্ষেত্রে যাদের ইমান এখনো পাকা হয়নি ইসলাম হয়তো কবুল করে নিয়েছে বাহ্যিক এসে যে কোনো কারণে হোক না কেন ওটা প্রকাশ করছে না সুতরাং আমরা জানছি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে জবরদস্তি তাকে করা হয়নি কিন্তু তার মধ্যে ইমান হয়তো আসে নাই এইরকম অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ বলছেন আর আরব আমান্না বেদুইনরা এসে রসুল্লাহামকে বলল যে হে আল্লাহ রসুল আমরা ইমান নিয়ে এসেছি তখন আল্লাহ বলছেন কুল হে নবী ওদেরকে বলে দাও কুল হ্যাঁ আমান্না কুল্লাম তু মেনু তাদেরকে দাও তোমরা ইমান নিয়ে তু মেনু তোমরা মমিন হওনি ইমান নিয়ে ওয়ালাকিন কুলু আসলাম না তবে তোমরা বলো যে আমরা কি করেছি ইসলাম নিয়ে এসছি মানে আত্মসমর্পণ করেছি মক্কা বিজয়ের আগ পর্যন্ত তো স্বেচ্ছায় যখন মুসলিম জাতি দুর্বল থাকে তখন যারা ইসলাম কবুল করে অন্তর থেকে করে বুঝছেন কথা মক্কা বিজয়ের আগে যেহেতু মুসলিমরা দুর্বল যারা ইসলাম কবুল করেছে সাধারণত হ্যাঁ স্বেচ্ছাই করেছে হ্যাঁ আর অন্তরের সাথে করেছে মোনাফিকদের কথা মদিনার বাদ দেন কারণ মদিনাই মোনাফিকদের অবস্থাটা অন্যরকম ছিল কিন্তু মক্কার লোকেরা তারা শক্তিশালী ওর মধ্য থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার মানে হ্যাঁ, স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে আগ্রহের সাথে বিশ্বাসের সাথে কিন্তু মক্কা বিজয়ের পরে দেখলো যে আর তো মক্কাতে বসবাসের জায়গা নেই সবাই তো মুসলিম হয়ে গেল রসুল্লাহাম বিজয় হাসল করলেন মুসলিমদের হাতে মক্কা চলে আসলো যাব কোথায় হয় ইসলাম গ্রহণ করতে হবে না হলে কোথায় পালাইতে হবে তখন কি করলো দলে দলে ইসলাম গ্রহণ করলো সবাই প্রথম চোটে একবারে পাকা মমিন হয়ে গেছিল না সবাই প্রথম চোটে পাকা মমিন হয়নি হ্যাঁ অনেকে বিশ্বাসের সাথে অনেকে পরিস্থিতি কারণে পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেকে মনে করছেন তামাশা দেখছিলেন যে দেখি কোন দিকে যায় যারা জিতবে তার সাথে আছে আছে কিছু রাজনীতিকারী আজকাল দেশে আছে যখন যে রোলিং পার্টি ওই দলের যখন আওয়ামী তখন আমলিগের সাথে বিএনপি বিএনপির সাথে ভারতে যখন বিজেপিতে বেরোলি বিজেপি এখন কথা বোঝা গেছে মাজারপন্থীরা এখন বিজেপি আর বিজেপি বলছেন আর যখন চলে আসবে কংগ্রেস চলে আসলো অথবা কমিউনিস্ট চলে আসলো তৃণমূল চলে আসলো ওদের সাথে হয়ে গেল মানে সুবিধাবাদী জি তো এইরকম অনেকে তামাশা দেখতে ছিল যে কোন দিকে যাই দেখি কোন দিকে পাল্লা ভারী হয় ওই দিকে ভর দিয়ে দেবো জি তো আল্লাহ ওই জন্য বলছেন যে এরা কে বলো তোমরা মমিন হওনি কি করেছ মুসলিম হয়েছ ওয়ালাম্মায়াত খলিল ইমান ও ফি তোমাদের অন্তরে এখন ইমান যথাযথ প্রবেশ করেনি আসলাম না বলো আত্মসমর্পণ করে দিয়েছো লাইল্লাহ পড়ে নিয়েছো মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিয়েছো নামাজ পড়া শুরু করে দিয়েছো সবকিছু মানছো মানছি মানছি কিন্তু ভিতরে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস জান্নাত জান্নার প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস কোরআনের বিধানের প্রতি বিশ্বাস পাকা হয়েছে কিনা এখন হয়নি জি এটা হইতে পারে তো কি বলছিলাম যে ইসলাম ইমান সম্পর্কে পার্থক্য রয়েছে যখন একসাথে দুটো বয়ান করবেন যখন আলাদা আলাদা বয়ান করবেন তখন একটার মধ্যে আরেকটা ঢুকে পড়বে আপনি মুসলিম মানে মমিন এই নাই যে আমাদের মধ্যে কিছু লোক মমিন আছে আর কিছু লোক মুসলিম এটা হইতেই পারে না যে মমিন ইসলাম নেই তার ইমানও নেই ভালো করে শুনে আর যে মুসলিম আমি মুসলিম কিন্তু মমিন না হইতে পারে তাহলে সে কাফের হইতেই পারে না এই জন্য একজন মানুষের মুসলিম হওয়ার জন্য এগারোটি বিষয় লাগবে বলছিলাম হ্যাঁ ছয়টি বিশ্বাস করা আর পাঁচটি আমলের মাধ্যমে আত্মসমর্পণ করা এ হচ্ছে ইমান ইসলাম যা নিয়ে আলোচনা করলাম আজকে এখানে আলোচনা শেষ করি আর কথা লম্বা না করে তারপরে ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহগুলোতে পুরা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন সুস্থতা দান করেন যারা হজ করে এসছেন আল্লাহ হজ কবুল করেন যারা হজ আগে করেছেন আল্লাহ তাদের গোনা খাতা মাফ করেন নেক জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ তাদের হজের হক আদায় করার তৌফিক দান করেন আর যারা এখনো হজ করতে পারেননি আল্লাহ তাদেরকে ফরজ হজ আদায় করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন আমাদের জানমালের হেফাজত করেন মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন মজলুম অসহায় যারা যেখানেই আছে জুলমের শিকার আল্লাহ তাদের হেফাজত করেন জালেমরা যেখানেই জুলম অত্যাচার করছে আল্লাহ তাদের যেন সর্বনাশ করেন তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন তাদেরকে দুলিশাত করেন আল্লাহ রব্বুল তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন আল্লাহ জালেমকে জালেমদের উপর চাপিয়ে দেন আর মুসলিমদের আল্লাহ যেন নিরাপদ স্থানে রাখেন আল্লাহ মসাল্লি জালেমিন আল্লাহ জালেমিন ওয়াখরেজুল মুসলিমিন বাইন আইদিহিম সালিমিন আগানিবিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক